এমন একটি প্রশ্রবণ যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে তাহারা এই প্রশ্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তাহারা অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দিকে আহার্য দান করে إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হইতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের পরিণামে আল্লাহ তাহাদেরকে রক্ষা করিবেন সেই দিবসের অনিষ্ট হইতে এবং তাহাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ وجزاهم بما صبروا جنة وحريرا আর তাহাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাহাদেরকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا সেখানে তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا সন্নিহিত বৃক্ষছায়া তাহাদের উপর থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا তাহাদেরকে পরিবেশন করা হইবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে